قال النبي عليه الصلاة والسلام আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে প্রতি জুমার নেয় আজকেও পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার তৌফিক আনায়ত করেছেন সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই সুক্রিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে কোরআনে করিম থেকে সুরায় আহজাব এর ৪৫ এবং ছিচল্লিশ নম্বর আয়াত তালাবাদ করেছি এবং সুরা আলম নাসরাহ এর চার নম্বর আয়াত তালাবাদ করেছি নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামের হাদিস সমূহ থেকে মিশকাতের একটি হাদিস আপনাদের সম্মুখে আমি পেশ করেছি আজকে কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে নবী করিম সাল্ল আলী ওসাল্লামের সিরত থেকে আমরা আজকে আলোচনা পেশ করব যেহেতু ধারাবাহিকভাবে আমরা নবী করিম সাল্ল আলী ওসাল্লামের জীবনী থেকে আলোচনা করে আসছি ওনার সিরত আলোচনা করা একটি ইবাদত নবীর সিরত আলোচনা করা কি এবাদত ওনার সিরত থেকে শিক্ষা নেওয়া এটা হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য এবং সেই অনুযায়ী আমল করা তাই নবীজির জীবনের এমন কোনো পাতা নেই যে পাতাটি উন্মতের জন্য আদর্শ বা অনুকরণীয় নয় এরকম কোনো পাতা খুঁজে পাওয়া যাবে না এই জন্য সিরত গ্রন্থের সকল পাতাগুলো আমরা উল্টিয়ে দেখি প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাকরবুল আলমিন নবীজির সৌন্দর্য তার চরিত্র তার ইজ্জত তার সম্মান এই সব কিছুতে নবীজির সিরত পরিপূর্ণ হয়ে আছে সুবাহান এই জন্য এমন এক ব্যক্তি আর দ্বিতীয় পাওয়া যাবে না যার সম্মানের সাথে কম্পেয়ার করা যায় যার ইজ্জতের সাথে তুলনা করা যায় দৃষ্টান্ত দেওয়া যায় এরকম কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি খুঁজে দুনিয়াতে পাওয়া যাবে না আজকে আমরা নবী করিম সাল্লা ইসলামের বয়স যখন ৩৫ কত বছর ৩৫ এই ৩৫ বছর বয়সে ওনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় তাই আজকে আমরা নবী করিম সাল্লাহ ইসলামের বয়স যখন ৩৫ হয় তখন কি ঘটেছিল কি ঐতিহাসিক ঘটনা সেটা আমরা আজকে জানবো ইনশাল্লাহ ইজ্জতের মালিক সম্মানের মালিক কে আল্লাহ তালা অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মন্তশা হে আল্লাহ আপনি যাকে ইচ্ছা ইজ্জত সম্মান দান করেন আর যাকে ইচ্ছা আপনি অপমান এবং অপদস্থ করেন তাহলে সকল ইজ্জতের মালিক মালিকানা এটা কার হাতে শুধু তাই নয় ইজ্জত নয় সমস্ত সম্পদের মালিকানা আসমান জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিকানাও কার আল্লাহ নাকি আল্লাহ পাক রব্বুল আলমিন এর মালিকানার কিছু অংশ কাউকে দিয়েছেন দেননি তাহলে আসমান জমিন তথা যতটুকু আল্লাহ পাকের সাম্রাজ্য রয়েছে এর নিরঙ্কুশ মালিকানা একশো পার্সেন্ট নিরঙ্কুশ মালিকানা কার একমাত্র আল্লাহ তালা এর থেকে সামান্যতম মালিকানা আল্লাপাক কাউকে দেননি ঠিক তেমনিভাবে সকল ইজ্জতের মালিক সমস্ত যত প্রকারের ইজ্জত হতে পারে সেটা কথায় হতে পারে সেটা কাজের হতে পারে যত প্রকারের ইজ্জত হোক এ সব ইজ্জতের মালিকও আল্লাহ তার সেখান থেকে আল্লাহ পাক তার বান্দাকে যাকে ইচ্ছা কিছু সম্মানের কিছু মর্যাদার সামান্য অংশ তাকে দিয়ে দেন আমরা যদি দেখি গোটা দুনিয়াতে দেখি যে কেউ একটা দেশের মালিক কেউ একটা দেশের প্রেসিডেন্ট অথবা কেউ একটা সংগঠনের সভাপতি অথবা কেউ একটা মিটিংয়ের মধ্যে তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন অথবা কেউ একটা মাহফিলের সভাপতি অথবা কেউ মসজিদ মাদ্রাসা অথবা এরকম কোনো প্রতিষ্ঠানের যে কমিটি সেখানকার তিনি প্রেসিডেন্ট বা চেয়ারম্যান এগুলোও মর্যাদার বিষয় এখানেও কিছু না কিছু মর্যাদা রয়েছে কিন্তু আমরা যদি দেখি একটা দেশের যিনি প্রেসিডেন্ট হন তো কিছু সময়ের জন্য তিনি প্রেসিডেন্ট থাকেন এরপরে তার সেই মর্যাদা থাকে না যিনি একটি সংগঠনের সভাপতি হন কিছু সময়ের জন্য তিনি মর্যাদার অধিকারী হন এরপরে যখন তার থেকে সেই পদটা ছিনিয়ে নেওয়া হয় বা তিনি পদহারা হয়ে যান তখন আর সেই সম্মান তাকে করা হয় না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে ইজ্জত দেন তার থেকে ইজ্জতকে ছিনিয়ে নেন না সুবাহান আল্লাহ আল্লাহ পাক যাকে ইজ্জত দিয়ে দেন যাকে সম্মান দিয়ে দেন সেই সম্মান শুধু দুনিয়া নয় সেই সম্মানকে আল্লাহ তালা দীর্ঘায়িত করে তার ইজ্জতকে আখরাতও দেন সুবাহান আল্লাহ তাহলে ইজ্জতের মালিক আল্লাহ তালা আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলমিন সুরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক ইস্বাদ করেন সুরা ওয়ালি ওয়ালিল মুনাফিকুন আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অলিল্লাহিল ইজ্জা সমস্ত ইজ্জতের চাবিকাঠি কার হাতে রয়েছে আল্লাহ হাতেই রয়েছে ওয়ালি রসুলিহি আল্লাহ ফকরবুল আলমিন নিজের কথা বলার পরে তার রসুলের কথা বলে দিয়েছেন তাহলে এই মাঝখানে আর কোনো মাঝখানে আর কোনো ব্যবধান নাই মাঝখানে আর কেউ নাই আল্লাহ এবং তার রসুলের মাঝখানে আর কেউ নাই ওয়ালি ওয়ালিল ইজ্জত আল্লাহ তালার সেখান থেকে আল্লাহ পাক তার রসুলকে কিছু সম্মান যে সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন সেটা অতুলনীয় ওয়াল মিনীন আর যারা ইমানদার আল্লাহ পাক ইমানদারদেরকেও সম্মানিত ইজ্জত সম্মান তাদেরকেও দান করেছেন তাহলে তৃতীয় পর্যায়ে ইজ্জত এবং সম্মানের অধিকারী কারা ইমানদার প্রথমে আল্লাহ তালার কাছে সমস্ত ইজ্জতের চাবিকাঠি আল্লাহ তালার হাতে এরপরে কে রসুল এবং এরপরে হচ্ছে ইমানদার সুতরাং ইমানদার হলেই সে কিছু না কিছু সম্মানের মালিক হবে কিছু না কিছু সে ইজ্জতওয়ালা হবে কিন্তু যদি ইমানদার না হয় তার কোনো ইজ্জত নাই কোনো সম্মান নাই দুনিয়াতে কিছু সম্মান যদিও মাত্র দেখা যায় কিন্তু সেই সম্মান প্রকৃত অর্থে সম্মান নয় মর্যাদা প্রকৃত অর্থে মর্যাদা নয় আল্লাহ পাকরবুল্লা আলমিন তার রসুলকে যে ইজ্জত দান করেছেন সেটা শুধু দুনিয়াতে নয় পরকালেও আল্লাহ পাক তাকে সম্মান এবং ইজ্জত দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবীকে এমন সম্মান দান করেছেন এমন ইজ্জত দান করেছেন যে নবীকে আল্লাপাক কখনো নাম ধরে ডাক দেননি কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন অন্য নবীদের নাম ধরেছেন ইয়া মৌসা অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মৌসা ইয়া ইয়াহিয়া এভাবে আল্লাপাক বিভিন্ন নবীর নাম ধরে ডেকেছেন যেটা আমরা কোরআনে পাই কিন্তু কোরআনে একটি আয়াত দেখানো যাবে না ছয় হাজার ছয়শত ছেষট্টি আয়াতের মধ্যে একটি আয়াত এমন নাই যেখানে আল্লাহ পাক আমাদের নবীকে নাম ধরে ডেকেছেন ইয়া মুহাম্মদ একটি আয়াত পাওয়া যাবে এরকম একটি আয়াত আছে তাহলে আমাদের নবীকে আল্লাহ পাক এত ইজ্জত দান করলেন যে আল্লাহ পাক চাইলে নবীর নাম তো ডাকতে পারতেন নাম নিতে পারতেন যেহেতু আল্লাহ পাক নবীর বড় কিন্তু এতটুকু সম্মান আল্লাহ নবীকে করেছেন যে নবীর নাম আল্লাপাক কোরআনে নেননি তবে সম্বোধন করেছেন কিভাবে ও হে নবী হে নবী নবী বলেছেন এভাবে ডেকেছেন এভাবে সম্বোধন করেছেন কিন্তু নাম ধরে সম্বোধন করেনি সুবাহান আল্লাহ এতটুকু সম্মান আল্লাহ পাক নবীকে করেছেন তো আল্লাহ পাক সুরা আহজাবের ৪৫ এবং ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে কতগুলো সম্মান দান করেছেন আল্লাহ পাক স্বয়ং বলেন হে নবী আমি আপনাকে প্রেরণ করলাম শাহিদান সাক্ষ্যদাতা হিসাবে আপনি সাক্ষ্যকে গ্রহণ করবেন আপনি সাক্ষ্যকে সত্যায়ন করবেন এবং আপনি হলেন সুসংবাদ দানকারী যতগুলো জান্নাত আমি তৈরি করেছি আটটি জান্নাত জান্নাতের আটটি দরজা রয়েছে এই সকল জান্নাতের সুসংবাদ আপনি মানুষকে দান করুন সুবাহ জান্নাতি হওয়া এটা একটা মর্যাদার বিষয় তো সেই জান্নাতের সুসংবাদ যিনি দান করবেন তাহলে তিনি কত বড় মর্যাদার অধিকারী হবেন এবং যেই নবী জান্নাতে প্রবেশ করা ব্যতীত কোন নবীর জন্য জান্নাতে প্রবেশের কোনো অধিকার নাই যখন আমাদের নবী জান্নাতে প্রবেশ করবেন এরপরে অন্য নবীদের জান্নাতে প্রবেশের অধিকার উন্মুক্ত হবে এবং আল্লাহ তালা এই উম্মতকেও একটা মর্যাদা দান করেছেন এই উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য অন্য উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না তাহলে এই উম্মতকেও আল্লাহ তালা সম্মান দান করেছেন এখানে তিনটি সিপাত প্রথমটি হচ্ছে শাহিদ দ্বিতীয়টি হচ্ছে মুবাসির এবং তৃতীয়টি হচ্ছে নজির তো শাহিদের তফসির করা হয়েছে যখন সকল উম্মত কেয়ামতের ময়দানে সকল উম্মত উপস্থিত হবেন সেখানে কোনো ব্যক্তি অনুপস্থিত থাকতে পারবেন না ইমানদার হোক আর কাফির হোক মুসলমান হোক মুনাফেক হোক আর ইহুদি হোক আর খ্রিস্টান হোক বৌদ্ধ হোক আর হিন্দু হোক সকল জাতি সকল ধর্মের লোক প্রত্যেক ব্যক্তি সেই দিন উপস্থিত হতেই হবে তো সেই দিন আল্লাহ পাকরব্বুল আলমিন নবীকে এরকম সম্মান দান করবেন যে স্বয়ং নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم أنا قائد المرسلين يوم القيامة ولا فخر আল্লাহ রসুল বলেন যে কেয়ামতের দিন আমি সমস্ত নবীদেরকে নেতৃত্ব দিব সুবাহান আল্লাহ তাহলে নেতৃত্বের আসনে থাকবেন আমাদের নবী কেয়ামতের দিন এবং সকল নবী সকল নবী যেখানে সুপারিশ করতে ব্যর্থ হবেন সেখানে আমাদের নবী সর্বপ্রথম সুপারিশের মাধ্যমে আল্লাহ তালা বিচার কার্যকে আরম্ভ করবেন সুবাহান এতটুক সম্মান আল্লাপাক নবীকে দান করবেন সেই দিন মানুষ পেরেশান থাকবে সকলে উদ্বিগ্ন থাকবে অস্থির থাকবে কেয়ামতের দিন এরকম অস্থিরতা এরকম উদ্বিগ্নতা আর কোনোদিন আসবে না সেই দিনের উদ্বিগ্নতা পেরেশানি আর অস্থিরতা এত ভয়াবহ হবে আহওয়াল কেয়ামা ভয়ানক অবস্থা হবে সকল মানুষ দৌড়াইয়া বাবা আদমের কাছে যাবে হ্যাঁ আদম আপনি আমাদের পিতা আমরা আপনার সন্তান আপনি যদি আমাদের জন্য একটু সুপারিশ করেন তাহলে আমরা কেয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারি সকলে কার কাছে ছুটবে আদম আল ইসলামের কাছে এটা একটা দীর্ঘ হাদিস হজরত আদম আল ইসলাম তখন বলবেন আমি তোমাদের পিতা সত্য তোমরাও আমার সন্তান কিন্তু আমি একটা ভুল করেছিলাম যে ভুলের কারণে আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তবা করেছি কিন্তু সেই ভুলের কথা আমার কাছে মনে হয় আমার মনে পড়ে গেছে আমি আল্লাহ তালার কাছে সুপারিশ করব সেই সাহস আমার হচ্ছে না বরং তোমরা যাও নুয়াল ইসলামের কাছে যাও কার কাছে যাবেন নুয়াল ইসলামের কাছে সকলে দৌড়াইয়া নূর ইসলামের কাছে যাবেন আপনি প্রথম রসুল দুনিয়ার আপনি সর্বপ্রথম দুনিয়ার প্রথম রসুল হে নো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন তাহলে আমরা হয়তো কেয়ামতের এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ পাব তো নূর ইসলাম বলবেন যে দেখো সত্য কথা বলেছ যে পৃথিবীতে আল্লাহ পাক আমাকে প্রথম রসুল হিসেবে পাঠিয়েছেন কিন্তু আমি আমার সন্তানের জন্য একটা ভুল সুপারিশ করেছিলাম দুনিয়াতে যখন সারা পৃথিবীতে বন্যা হয়েছিল আমি আমি ইমানদারদেরকে নৌকাতে উঠিয়েছিলাম আর আল্লাহর কাছে এই আবেদন করেছিলাম হ্যাঁ আল্লাহ আমার সন্তানকেও একটু নৌকাতে উঠাই তো আল্লাহ পাক ধমক দিয়ে বলেছেন যে ইন্নাহু লাইসাবিন আহলিক সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় এখানে পরিবারের অন্তর্ভুক্ত নয় বলতে কি বোঝানো হয়েছে প্রকৃত অর্থে ইমানদার হচ্ছে আমাদের আহাল আর যদি রক্তের সম্পর্কও থাকে আপন সন্তানও হয় যদি ইমানদার না হয় তো সে পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে ইমানদার ইমানদার হতে হবে ইমান আমরা যারা ইমানদার সকলে আমরা ভাই ভাই এই ভ্রাতৃত্বে যে সম্পর্ক এ একটা পরিবার এই পরিবারকে বোঝানো হয়েছে আপনার সন্তান হতে পারে আপনার জাত সন্তান হতে পারে কিন্তু যদি ইমানদার না হয় মুসলমান না হয় তো সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত হতে নোয়াল ইসলামের তাদেরকে সরিয়ে দিলেন যাও তোমরা ইব্রাহিম আলাহ ইসলামের কাছে যাও তার কাছে যাও আমার ভয় হচ্ছে যদি আমি সুপারিশ করি যদি কবুল না করে সকলে দৌড়ে গেল হজরত ইব্রাহিম আলহিসালাতু মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিমের কাছে তারা গেল হে বাবা ইব্রাহিম আপনি তো আমাদের জন্য সুপারিশ করেন আজকের অস্থিরতা আমাদের আমাদের জন্য বড়ই অসহনীয় আমরা এটা সহ্য করতে পারছি না আপনি একটু সুপারিশ করেন আল্লাহ তালা যেন বিচার কাজ শুরু করেন হজরত ইব্রাহিম ইসলাম বলবেন আমি মুসলমান জাতির পিতা সত্য আমার একটু ভয় হয় আমি একটা মিথ্যা কথা বলেছিলাম যদিও সেটা মিথ্যা নয় তিনি বলেছিলেন যে আমি অসুস্থ যখন তার কৌমেরা বলেছিল আমাদের ওই বিশেষ পূজার দিন উৎসবের দিন তুমিও আমাদের সাথে আসো তো হজরত ইব্রাহিম ইসলাম বলেছেন ইন্নি সাকিম আমি বড়ই অসুস্থ মানুষের অসুস্থতা দুই দুই প্রকারের একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে কি মানসিক তিনি শারীরিক কোনো অসুস্থ ছিলেন না সত্য কথা কিন্তু মানসিকভাবে তাদের ওই পূজায় অংশগ্রহণ করা তার কাছে বড় অস্বস্তিকর মনে হচ্ছিল এই কারণে তিনি বলেছেন আমি অসুস্থ তো তার মিথ্যাটা আদৌ কোনো মিথ্যা নয় এটাকে কিতাবের বাসায় বলা হয়েছে তারিস এটাকে বলা হয় তারিস যদিও তিনি এটাকে মিথ্যা ধরেছেন তিনি বললেন যে আমার ভয় হয় ওই কথা আমার মনে পড়ে গেছে যদি আল্লাহ পাক আমাকে এই জন্য ধরেন যাও তোমরা চলে যাও মৌসালামের কাছে ওনার কাছে যাও উনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন যাও তোমরা তার কাছে যাও সকলে দৌড়ে কার কাছে আসবেন মৌসা আলাহিসামের কাছে আসবেন হজরত মৌসা আলাহ ইসলামের কাছে যাওয়ার পরে তারা যখন আবেদন করবে হজরত মুসা ইসলাম বলবেন যে আমি আল্লাহর সঙ্গে কথা বলি সত্য আমি কলিমুল্লাহ এটা সত্য কথা কিন্তু আমার ভয় হয় যে আমি ওই কীপ্তি ফেরাউনের বংশের ওই কীপ্তিকে আমি একটা চড় মেরেছিলাম সে অন্যায় করেছিল কিন্তু সে মারা গেল আমি তাকে মারার জন্য হত্যা করার জন্য তাকে চর দিইনি কিন্তু চর দেওয়ার পরেই তো সে মারা গেল তা আমার ভয় হয় ওইটা আমার স্মরণ হয়ে গেছে আল্লাহ পাক যদি ওই কারণে আমার সুপারিশ কবুল না করেন তিনি তাকে হত্যা করেছিলেন তা নয় তাকে চড় দিয়েছিলেন কিন্তু মুসাল ইসলামের এক চরেই সে মারা গিয়েছিল তার এই ভয় হয় যে আমি আল্লাহর কাছে সুপারিশ করি তাহলে হয়তো এ কারণে ফেরত হতে পারে যাও তোমরা কার কাছে যাও তোমরা সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আখেরি জমানার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কাছে যাও সকলে দৌড়াইয়া কার কাছে আসবেন নবীজির কাছে আসবেন তিনি সেজদায় পড়ে থাকবেন আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন নবীজি নবীজির মাথা উঠাইতে আল্লাহ পাক রব্বুল আলমিন নির্দেশ দিবেন আপনি মাথা উঠান আপনি সুপারিশ করুন আপনার সুপারিশকে আমি কবুল করে নিব সুবাহান এরপরে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সুপারিশ এর মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পাক বিচার কার্যকে আরম্ভ করবে তাহলে এই সম্মানটুকু কত বড় সম্মান কেয়ামতের ময়দানের ইজ্জত সেই দিনের সম্মানকে দুনিয়ার সকল সম্মান সকল ইজ্জতকে যদি এক পাল্লায় দেওয়া হয় তো এই সম্মান এই ইজ্জতের কাছে কিছুই না তুলনাই করা যাবে না তুলনাই করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলমিন এতগুলো সম্মান নবীকে দান করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও সেই দিন আল্লাহর রসুল শাহিদ হবেন শাহিদ উম্মতরা আমরা বলবো হ্যাঁ আল্লাহ নুয়াল ইসলাম তার কৌমকে দাওয়াত দিয়েছেন আমরা সাক্ষ্য দিচ্ছি তখন আল্লাহ পাক প্রশ্ন করবেন সব কিছু জানেন যে তোমরা যে সাক্ষ্য দিচ্ছ নুয়াল ইসলাম তার কমকে দাওয়াত দিয়েছেন এটা কিসের ভিত্তিতে তোমরা সেই সাক্ষ্য দিলে তখন আমরা বলবো হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে যে কোরআন দিয়েছেন এই কোরআনের মধ্যেই আমরা পড়েছি আমরা তেলাওয়াত করেছি নোয়াল ইসলাম দাওয়াত দিয়েছেন ইন্নি দাউতু তো লাইলান আমরা এই আয়াত পড়েছি যে নোয়াল ইসলাম তার কমকে রাতেও দাওয়াত দিয়েছেন দিনেও দাওয়াত দিয়েছেন সুবাহান্লাহ এই কথা যখন আমরা কোরআন থেকে আমরা রেফারেন্স দেব তখন আল্লাহ পাক বলবেন হে নবী আপনার উম্মতেরা যে সাক্ষী দিছে এটা কি সত্য তো আল্লাহ রসুল তখন বলবেন জি আমার উম্মত যে সাক্ষী দিচ্ছে এটা সত্য তখন আল্লাহ পাক তার সাক্ষ্যকে কবুল করে নেবেন গ্রাম করবেন আল্লাহ পাক বলেন শাহিদান আপনি হলেন শাহিদ আপনি সাক্ষ্যকে সত্যায়ন করবেন এ হচ্ছে শাহিদ তিনি হলেন জান্নাতের সুসংবাদ দানকারী ওয়া এবং তিনি জাহান নামের ভীতি প্রদর্শনকারী আমরা যদি ইমানহারা হই আমরা যদি গুণাগার হই আল্লাহ রসুল আমাদেরকে সতর্ক করেছেন খবরদার আমার উম্মতেরা তোমরা জাহান্নামকে ভয় করো সেই জাহান্নামের ভয় কে দেখিয়েছেন নবী করিম সাল্লাহু ওয়া আল্লাহ পাক চতুর্থ কথা ইলাল্লাহ তিনি সমস্ত মানুষকে আল্লাহ তালার দিকে আহ্বান করেছেন দা ইয়ান ইলাল্লাহ এটা হচ্ছে আল্লাহ রসুলের একটি সিফাত দায় ইলাল্লাহ সেই জাহিলি যুগে জাহিলি যুগে যখন মানুষ সিরিকে কুফরিতে লিপ্ত ছিল নিমজ্জিত ছিল সেই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে তৌহিদের পথে ইমানের পথে কে দাওয়াত দিয়েছেন নবী করিম সাল্লাহ আলহিহসাল্লাম মানুষ সিরিকের মধ্যে লিপ্ত ছিল কুফরির মধ্যে লিপ্ত ছিল সেই সময়ে নবী করিম সাল্লা ইসলাম মানুষকে তৌহিদের দিকে আলোর পথে দাওয়াত দিয়েছেন ইমানের পথে দাওয়াত দিয়েছেন ইমান হচ্ছে নূর আল ইমান নুরুন ইমান হচ্ছে নূর নূরের দিকে দাওয়াত দিয়েছেন আলোর পথে দাওয়াত দিয়েছেন ইয়ান ইলাল্লাহি বিইযনিহি আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি অনুমতি পেয়ে হুকুম পেয়ে রেসালত পেয়ে তিনি উম্মতকে দাওয়াত দিয়েছেন এবং পঞ্চম সিফত হচ্ছে সিরাজাম মুনির নবী করিম সাল্লাহামের পঞ্চম সিফত এই আয়াতে আল্লাহ তালা বলেন সিরাজাম মুনির সিরাজ শব্দের অর্থ বাতি আল্লাহ পাকরবুল আলমিন সূর্যকেও সিরাজ বলেছেন সিরাজাউ ওয়াহাজা সুরা নাবা আল্লাহবাক বলেছেন সিরাজাউ ওয়াহাজা এই সূর্যকেও আল্লাপাক সিরাজ বলেছেন আবার আমাদের নবীকেও সিরাজ বলেছেন তার কারণ কি সূর্য যেমনিভাবে পূর্ব দিক থেকে উদিত হলে সারা পৃথিবীকে আলো আলোকিত করে দেয় সমস্ত অন্ধকারকে ভেদ করে আলোকিত করে দেয় সমস্ত মহাদেশ আলোকিত হয়ে যায় ঠিক তেমনিভাবে আমাদের নবী হেদায়েতের মশাল নিয়ে এসেছেন হেদায়েতের মশাল এনে তিনি জাহিলি যুগে আরবদের মধ্যে সেই চেরাককে জ্বালিয়ে দিয়েছেন সেই চেরাক আজকে সারা পৃথিবীতে আলোকিত করে দিয়েছে সুবাহ তাহলে সূর্যের সাথে তুলনা দিয়ে আমাদের নবীকে এভাবে বোঝানো হয়েছে সূর্য ভাবে সারা পৃথিবীকে আলোকিত করে দেয় আমাদের নবীও সেই হেদায়তের চেলাককে হেদায়তের চেরাককে আরবে জ্বালিয়ে তিনি সেটাকে সারা পৃথিবীতে সেই আলোকে জ্বালিয়ে দিয়েছেন আজকে পৃথিবীর এমন কোনো দেশ পাওয়া যায় না যেখানে এই হেদায়তের আলো পৌঁছে নেই এরকম কোনো দেশ আপনি খুঁজে পাবেন না আপনি যদি পূর্বে চলে যান তো সেখানেও দেখবেন একজন না একজন আছে রসুল্লাহ সে বলছে সে আমার ভাই আপনি যদি পশ্চিমও চলে যান পশ্চিমের শেষ প্রান্তে চলে যান সেখানেও একজন ইমানদার পাবেন বলবে ইলাহা এটা নবীর দাওয়াতের বরকত সূর্যের মতো কাজ করেছে সারা পৃথিবীকে আলোকিত করে দিয়েছে সারা পৃথিবীতে আজকে মুসলমান পাওয়া যাচ্ছে ওয়াদা ইলাল্লাহি বিইদিনিহি ওয়াসিরাজ নবী করিম সাল্লাহামের বয়স ৩৫ বছর কত বয়স তখন আরবের মধ্যে একটা বন্যা হলো মাত্র ৩৫ বছর বয়স এখনো নবুয়ত পাননি আমাদের নবী নবুয়ত পেয়েছেন কত বছরে চল্লিশ বছরে ৩৫ বছর বয়স নবুয়ত পাওয়ার পাঁচ বছর আগের ঘটনা নবী সাল্লাহ নবী এর ওয়েলাদতের জন্মের ৩৫ বছর পরের ঘটনা কমত কোরাইশুন বিবিনা ইল কাবা কোরাইশরা তখন কাবা শরীফ নির্মাণের উদ্যোগ নিলেন কেন একটি বন্যা হলো সেই বন্যার মধ্যে কাবা শরীফের স্থাপনা ভেঙে গেল এবং তারা আশঙ্কা বোধ করলো যে এই কাবা শরীফের স্থান যদি আমরা হারিয়ে ফেলি এটা তো আর আজকের মতো না চতুর্দিকে প্রাচীর আর পাইলিং করা যে ভবনগুলো এখন আমরা দেখতে পাচ্ছি তখন তো সেরকম ছিল না সাদামাটা অবস্থায় ছিল সেই ঘরের ভিত্তি ছিল হজরত ইব্রাহিম আলাহ ইসলাম এবং ইসমাইল আলাহ ইসলাম যে ভিত্তি রেখে গিয়েছেন সেটার উপর ছিল এবং উপরে কোনো ছাদও ছিল না কয়েকটি খুঁটির উপরে সেটা ছিল এবং চতুর্দিকে দেওয়াল ছিল উপরে কোনো সাপ ছিল না তখন এই কাবা শরীফ ভেঙে যাওয়ার আশঙ্কায় তারা প্রত্যেকেই কাবা শরীফকে নির্মাণ করার জন্য ঐক্যমত পোষণ করলো ওয়াত্তাফাকু আলা আল্লাহ ইউদখিলু ফি বিনা ইহা ইল্লা তৈবান তখন কাবা শরীফ নির্মাণ করার জন্য তারা প্রত্যেকেই মশারা করলো আর প্রত্যেকেই বলল আমরা কাবা শরীফ বানাবো এখানে আমরা কোনো হারাম অর্থ কোনো অবৈধ পয়সা আমরা এই মসজিদ নির্মাণে এই বাইতুল্লাহ নির্মাণে আমরা ব্যবহার করব না ফালা ইউদখিলু ফিহা মাহরা বাগিয়িন ওয়ালা বাই আরিবা ওয়ালা মিন আহাদিন নাস তারা বলল যে এখানে আমরা কোনো সুদী অর্থ আমরা এখানে দেব না আমরা কোনো অবৈধ কাজ অসামাজিক কাজের কোনো অর্থ এখানে আমরা ব্যয় করব না এবং এখানে আমরা কারো থেকে অন্যায়ভাবে জুলুম করা কোনো সম্পদ এই বাইতুল্লাহ নির্মাণে আমরা ব্যবহার করব না ওয়াকানু ইয়াহাবুন হাদমাহা কিন্তু তারা বাইতুল্লাহ শরীফের প্রাচীরগুলো ভেঙ্গে পুনর্নির্মাণ করবেন তাদের সাহস হচ্ছিল না ভয় হচ্ছিল এটা কিভাবে আমরা ভাবি এই ভাঙ্গাটা আমাদের জন্য কতটুকু আশঙ্কামুক্ত হবে ফপ্তাদা আবিহা আল ওয়ালিদ ইবনাল মুগিরা আল মখজুমি মখজুমি গোত্রের একজন ব্যক্তির নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা সে প্রথম বাইতুল্লাহ শরীফের দেওয়ালটা আস্তে আস্তে ভাঙ্গা শুরু করলো নাস লাম্মা লাম ইউসিবহু পরে যখন তারা দেখলো বাইতুল শরীফ ভাঙার কারণে তার উপর কোনো মুসিবত আসতেছে না বিপদ আসতেছে না যেহেতু তাদের ভয় ছিল যে বাইতুল শরীফ ভাঙবো যদিও নির্মাণের উদ্দেশ্যে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব আসে কিনা যখন তারা দেখলো যে ওলিদ ইবনে মুগিরা যখন কাজ সেখানে হাত দিল ভাঙলো কোনো বিপদ আসলো না তারা আস্তে আস্তে যোগদান করলো ওয়ালাম মিয়াজা আলু ফিলহাদ তারা আস্তে আস্তে সম্পূর্ণ দেওয়ালগুলো খুলে ফেললো হাত্তা ওয়াসালু ইলা কওয়াইদ ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাহ ইসলাম যে ভিত্তির উপরে নির্মাণ করেছিলেন সেই ভিত্তি খুঁজে পেল ওলাম্মা বালাকাল বুনিয়ান মৌদে আল হাজার আসওয়াদ ইখতালাফু এখন তারা আস্তে আস্তে আস্তে করে দেওয়াল নির্মাণ শুরু করলো প্রত্যেক গোত্রকে দায়িত্ব দেওয়া হলো তোমরা এতগুলো টানবে এভাবে জোড়া লাগাবে চার দেওয়াল আস্তে আস্তে নির্মাণ শুরু হয়ে গেল নির্মাণ হতে হতে হতে হাজরে আসওয়াদ পাথর হাজার মানে পাথর আসওয়াদ মানে কালো একটি কালো পাথর আছে যারা হজে গিয়েছেন তারা অনেকেই দেখেছেন অনেকে দেখেছেন না ওই পাথর পর্যন্ত যখন পৌঁছলো তখন তাদের মধ্যে এখতেলাফ শুরু হলো এখতেলাফ শুরু হলো কে ফিমান ইয়ামতাজু বিশারফিন ওয়াদা বিশারফি এহি ফি মাকানিন এই হাজরে আসওয়াদ পাথর এই কালো পাথরটি রাখার মতো সম্মান এই গৌরব কে অর্জন করবে যেহেতু তাদের মধ্যে এরকম সূর্য বীর্য এরকম গোত্রপীতি আত্মমর্যাদাবোধ এত বেশি কাজ করত যে এই পাথর রাখা এটাকে একটা বড় গৌরবের কাজ মনে করতেন এই জন্য এই সম্মান এই গৌরব কে অর্জন করবে তো আল্লাহ পাকরবুল্লা আলমিন তো এই মর্যাদা কার জন্য রেখেছেন নবীর জন্য রেখেছেন কার জন্য নবীর জন্য রেখেছেন আল্লাহ পাকরবুল আলমিন এই মর্যাদা নবীর জন্য রেখেছেন ওয়াসা আল্লাহু আইয়াকুনা জালিকা রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ পাকরবুল আলমিন চেয়েছেন এই মর্যাদার অধিকারী আমার নবী হোক কিন্তু তখনও পর্যন্ত তিনি নবুয়ত পেয়েছেন পান নাই কিন্তু নবুয়ত পাওয়ার আগেও আল্লাহ পাক নবীকে এতটুক মর্যাদা থেকেও বঞ্চিত করেননি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন সুন্দর একটি কৌশল তিনি নিলেন আমাদের নবী কৌশলীয় ছিলেন অত্যন্ত কৌশলী ছিলেন এবং দূরদর্শিতা সম্পন্ন ছিলেন বিচক্ষণ ছিলেন মেধাবী ছিলেন জ্ঞানী ছিলেন বিজ্ঞানী ছিলেন তিনি চিকিৎসা বিজ্ঞানও তার জানা ছিল আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সকল গোত্রের প্রধানকে ডাকলেন আসো সকল গোত্রের প্রধানকে ডাকলেন চার গোত্রের প্রধানদেরকে ডাকলেন এরপরে একটি চাদর আনতে বললেন চাদর এই চাদর নিয়ে আসো বিশাল একটি চাদর আনলেন এরপরে স্বয়ং নবী করিম সাল্লাহ ইসলাম সে পাথরটিকে চাদরের মাঝখানে রাখলেন এরপর তাদেরকে বলেন আসো তোমরা আসো চার কবিলার চারজন প্রধান ওই চাদরকে টেনে টেনে নিয়ে আসলেন এরপরে নবী করিম সাল্লাহ ইসলাম ওই চাদর থেকে পাথরটি উঠিয়ে ওই যথাস্থানে প্রতিস্থাপন করে দিলেন সুবাহান সকলকে খুশি করলেন কাউকে বঞ্চিত করলেন না সকলকে খুশি করে এরকম একটি সুন্দর সমাধান দিয়ে দিলেন এটাকে বলা হয় কাজিয়াতুত তাহকিম অর্থাৎ সকল গোত্রকে নিয়ে তিনি একটি সুন্দর সমাধান করে দিলেন এই ঘটনা ঘটেছিল নবী কামসালামের বয়স যখন ৩৫ বছর কত বছর আল্লাহ তালা নবীকে এই সম্মান দান করলেন তখন তারা প্রত্যেকেই তারা প্রত্যেকেই এই সমাধানের উপর সন্তুষ্ট হলো এই সমাধানের উপর সন্তুষ্ট হয়ে গেল সকলকে তিনি এক করে ফেললেন নচেত এটা নিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আল্লাহ রসুলের সমাধানটা বড় চমৎকার সমাধান এই সমাধানের মাধ্যমে সকলের ভিতরে ঐক্য প্রতিষ্ঠিত হলো এবং এই সম্মান গৌরবের মূল যিনি তিনি হলেন আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তা আল্লাহ রসুলকে সম্মান কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন এই ইজ্জত এই সম্মান আল্লাহ তালা দিয়েছেন দুনিয়াতেও দিয়েছেন চোদ্দশো বছর আগ থেকে আল্লাহ রসুল এই পর্যন্ত সম্মানী এবং মর্যাদা তিনি পেয়েছেন এই দুনিয়া যদি আরো চোদ্দশো বছরও টিকে তাহলে আল্লাহ রসুলের সেই সম্মানের মধ্যে সামান্যতম ঘাটতি এবং কেয়ামতে মূল সম্মান ইজ্জত আল্লাহ রসুলের জন্যই রয়েছে ইজ্জাতু ওয়ালি ওয়ালিল এই ইজ্জত এই সম্মান আল্লাহ তালা আল্লাহ রসুলকে দিয়েছেন আল্লাহ তালা ইজ্জতের মালিক আল্লাহ তালা আল্লাহ রসুলকে দিয়েছেন এবং মোমেন্দ্রকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলম কেমন সম্মান দিয়েছেন নবীকে দেখুন সুরা আলাম নাসা চার নম্বর আয়াতে আল্লাপাক বলেন আল্লাপাক কি সাত করলেন ওয়ারাফা আনা লাকা জিক্রক হে নবী আমি আপনার মান মর্যাদাকে সমুন্নত করেছি সুবাহান আল্লাহ যে শব্দটি এখানে উল্লেখ করেছেন রফা নাকা অর্থাৎ আল্লাহ তালা তার নবীর মান মর্যাদাকে এত উন্নত করেছেন যেই স্তর পর্যন্ত আর কারো পক্ষে পৌঁছা সম্ভব আল্লাহ পাক বলেছেন এরকম সম্মান আর কাউকে আল্লাহ পাক দেননি রসুল আসলামের একজন সাহাবি হাসান বিন সাহাবেদ তিনি কবিতার মধ্যে কবিতার মধ্যে এই কথাটি এভাবে বলেছেন ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী ইজ কওয়ালা ফিল খমসি আল মুআজ্জিনু আশহাদু তিনি বলেছেন তিনি বলেছেন যে আল্লাহ তালা তার নবীকে এত সম্মান দান করেছেন যে তার নামের পাশে নবীর নামকে জুড়ে দিয়েছেন হ্যাঁ আল্লাহ আমরা যদি কলেমা পড়ি সেই কলেমার মধ্যে আমরা দেখব যে আল্লাহর নামের সঙ্গে কার নামকে রাখা হয়েছে আমাদের নবীর নামকে রাখা হয়েছে ওয়দম্মাল ইলাহু ইসমান নবী মা ইজ কলা ফিল খামসি আল মুয়াজ্জিনু আশহাদু দেখুন আমাদের নবীর নামকে কলেমার মধ্যে এমনভাবে রাখা হয়েছে এটাকে চাইলে আরো দূরে রাখতে পারতেন কিন্তু আল্লাহ তালা এই কলেমার মধ্যেও কলেমার প্রথম অংশের শেষ শব্দটি হচ্ছে আল্লাহ এবং দ্বিতীয় অংশের প্রথম শব্দ হচ্ছে মুহাম্মদ কথা ঠিক না বেঠিক তাহলে কেমন সম্মান দান করেছেন যে আল্লাহর নামের সাথেই আমাদের নবীর নামকে জুড়ে দিয়ে তাকে সম্মানিত করেছেন তাকে মর্যাদাবান করেছেন শুধু তাই শুধু তাই নয় যখন মোয়াজ্জিন আজান দেয় এখন জুমার আজান আমাদের দেশে হয়ে গেছে আমরা যদি পশ্চিম দিকে যাই তো সেখানে দেখব যে এখন তারা জুমার আজান দিবে আরও যদি পশ্চিমে চলে যাই দেখব যে সেখানে তারা আজান আরও দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এভাবে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ২৪ ঘন্টা এই আজান নন স্টপ চলতেছে সুবাহান তাহলে সারা পৃথিবীতে মুহূর্তের জন্য আজান বন্ধ আর আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যখন মোয়াজিন বলে তো এরপরে আসাদু আন্না মুহাম্মদ রসুল তাহলে প্রতিবার আজানের মধ্যে পাঁচবার যখন মোয়াজিন আজান দেয় তখন আমাদের নবীর নাম প্রত্যেকবার দেওয়া হচ্ছে কিনা তাহলে খুতবার মধ্যে তাসাহুদের মধ্যে আজানের মধ্যে একামতের মধ্যে সব জায়গার মধ্যে আমাদের নবীর নাম আল্লাহর পরেই উচ্চারিত হচ্ছে সুবাহান বয়ানুল কোরআন তফসিরে বয়ানুল কোরআনের মধ্যে এই উদ্ধৃতি দেওয়া হয়েছে যে আল্লাহ পাকরবুল আলমিন ওয়ারাফা আনা আলাকা জিক্রক এটা কিভাবে হলো যে নবীর নামকে আল্লাহ পাক সমুন্নত করেছেন কিভাবে চোদ্দশো বছর চোদ্দশো বছর ধরে আজকে আমাদের নামাজ আমাদের আজান আমাদের একামত আমাদের তাসাহুদ আমাদের খুদ্া এই সব জায়গায় আল্লাহর নামের সাথে সাথে নবীর নাম উচ্চারিত হচ্ছে এই পৃথিবী যদি আরো চোদ্দশো বছর টিকে তো এই নবীর নাম উচ্চারিত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সুবাহান আল্লাহ তাহলে কেমন সম্মান আল্লাহ পাক আল্লাহ রসুলকে দান করেছেন হে নবী আমি আপনার মানকে মর্যাদাকে সমুন্নত করেছি এভাবে আল্লাহ তালা তার নবীকে সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন এই ইজ্জতের মালিক আল্লাহ তালা তার রসুলকে দিয়েছেন এবং আল্লাহ তালা ইজ্জত মোমেনকেও দান করেছেন ওয়ালা কিন্নাল মুনাফিকিন আলামুন কিন্তু মুনাফিকরা সেটা জানে না আল্লাপাক যে ইজ্জত মোমেনকে দান করেছেন রসুলকে দান করেছেন সেটা মোনাফেকরা কি বুঝতে এই যে ইজ্জত সম্মানের বর্ণনা হলো এই ইজ্জতের কথা তারা বুঝবে কখনোই বুঝবে না আর সর্বোচ্চ সম্মান আল্লাহ পাক নবীকে দান করবেন কেয়ামতের দিন সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ সম্মান আল্লাহ পাকরবুল আলমিন এই ইজ্জতের মালিক এবং নবীকে দান করেছেন এবং ইমানদারকেও দান করেছেন আজকে এই পর্যন্ত আমরা নবী সাল্লাহ ইসলামের ৩৫ বছর যখন হয় এই পর্যন্ত তার জীবন থেকে আমরা আলোচনা করেছি আল্লাহ পাক আমাদের সকলকে এই আলোচনা বুঝার এবং জানার এবং আমল করার তৌফিক দান করুন মশালা পর্ব গত জুমাতে একজন প্রশ্ন করেছিলেন নিয়ম অনুযায়ী আমি কসর নামাজ আদায় করছি কিন্তু কোনো কারণে আমি আমার পূর্বের জায়গায় ফিরে আসলাম আমার নামাজের সময়ও শেষ হয়ে গেল তাহলে আমি কি কাজা কসর পড়ব নাকি শুধু কাজা আদায় করব আল্লাহ আপনার মঙ্গল করুন যদি তিনি সফর থেকে আবার ওয়াতনে আশ্রিতে চলে আসেন দুটি জায়গা বুঝতে হবে একটি হচ্ছে ওয়াতনে আসলি আপনার আবাসস্থল যেখানে আপনি বসবাস করেন এটাকে বলা হয় ওয়াতনে আসলি আর আপনি যেখানে চলে গেছেন সফরে চলে গেছেন তো সফরে যাওয়ার পরে সেটা হয়তো আপনার ওয়াতনে একামত হতেও পারে নাও হতে পারে তা আপনি যখন সফর থেকে আবার ফিরে আসবেন আপনার সফরের হুকুম রহিত হয়ে গেছে এখন আপনি ফিরে আসার পরে আপনার স্থায়ী জায়গায় ফিরে আসার পরে যদি নামাজ কাজা হয়ে যায় তাহলে আর সফরের হুকুম থাকবে না আপনার এই অবস্থায় যেভাবে কাজা হয়েছে সেই অবস্থায় আপনি আদায় করবেন এখানে এই মশালাটি বুঝতে হবে যেই অবস্থায় নামাজ কাজা হয় ওই অবস্থায় আদায় করতে হয় যেমন ধরুন আপনি সফর অবস্থায় নামাজ কাজা করেছেন তাহলে আপনার জোহর চার রাকাত নামাজ সেটা দুই রাকাত আপনার উপরে ফরজ ছিল আপনি যদি বাড়িতে ফিরে আসেন আপনাকে দুই রাকাত করতে হবে আপনি আপনার এলাকায় নামাজ কাদা করেছেন জোহরের চার রাকাত নামাজ আপনি সফরে গিয়ে সেটা কাজা করতে চান আপনাকে চার রাকাতি কাজা করতে হবে যেই অবস্থায় কাজা হয় সেই অবস্থায় আদায় করতে হয় কিভাবে আদায় করতে হবে যেই অবস্থায় কাজা হয় সেই অবস্থায় আদায় করতে হয় তাহলে ওনার মশলা আমি পরিষ্কার করে দিলাম যে তিনি সফর থেকে যখন আবার নিজ এলাকায় ফিরে আসছেন সেখানে যখন নামাজ কাজা হয়েছে তাহলে তাকে কি করতে হবে পুরো নামাজ আদায় করতে হবে কসর করার কোনো সুযোগ নাই আরেকজনে প্রশ্ন করেছেন প্রতিদিন গোসল করা কি আমরা সাধারণত গোসল ওয়াজিব গোসল আর সুন্নত গোসল আর মুস্তাহাব গোসল এই তিন ধরনের গোসল আমরা পাই কোরআন এবং হাদিসের আলোকে তিন ধরনের গোসল পাই একটি হচ্ছে ফরজ বা ওয়াজিব গোসল যেটা কারো যদি গোসল ফরজ হয় স্ত্রী সহবাস ইত্যাদি ইত্যাদি এরপরে গোসল করাটা ওয়াজিব ফরজ দ্বিতীয় গোসল হচ্ছে আজকে যে জুমার দিন আমরা গোসল করে মসজিদে উপস্থিত হয়েছি এই গোসলটা হচ্ছে সুন্নতি গোসল কি গোসল সুন্নতি গোসল আরেকটি গোসল হচ্ছে মুস্তাহাব গোসল যেমন সবকদের রাত্রি যারা এবাদত বন্দেগী করতে চান তারা গোসল করবেন এটা হচ্ছে মুস্তাহাব গোসল আপনি কোনো মুর্দারকে গোসল দিয়েছেন আপনি গোসল দিয়েছেন মুর্দারকে আপনার জন্য গোসল করে নেওয়া মুস্তাহাব তাহলে কয় ধরনের গোসল পেলাম তিন ধরনের এই তিন ধরনের বাইরে কোনো গোসল নেই আমাদের দেশে প্রতিদিন যে গোসল করা হয় এই গোসলটা না ওয়াজিব গোসল না সুন্নত গোসল না মুস্তাহাব গোসল এটা আমাদের দেশের নফলি গোসল অর্থাৎ প্রতিদিন গোসল করা একটা অভ্যাস সেই গোসল ওনারা করেন সুতরাং এই গোসলের কোনো হুকুম নাই আপনি চাইলে করতেও পারেন চাইলে ছাড়তেও পারেন কিন্তু আপনার গোসল ওয়াজিব হলে আপনাকে গোসল করতেই হবে আল্লাহ পাক মশালাটি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন